মরিচিকাতে যে আলো খুঁজে ফিরে বিবেকের আঘাতে যার ঘুম ভাঙে না কি করে সে সত্যের পক্ষে সবচেয়ে উজ্জ্বল কথাটি বলবে লোভ ও ইচ্ছের খাঁচায় যে বন্দি তার মতো হতভাগা পৃথিবীতে দ্বিতীয় জন কে আর আছে গীতিকার মতিউর রহমান মল্লিকের জিজ্ঞাসাও তাই যার কাছে জীবন জগৎ বেশি প্রিয় কি করে সে চিরদিন হেসে হেসে অমলিন দিন কায়েমের কাজে যুক্ত রবে প্রিয় শ্রোতা দেখুন তো উত্তর খুঁজে পাওয়া যায় কিনা যার কাছে প্রিয় বেশি জীবন জগৎ কি করে সে আল্লাহর প্রেমী হবে কি করে সে চিরদিন হেসে হেসে আমলি দিন কায়েমের কাজে যুক্ত রবে যার কাছে প্রিয় বেশি জীবন জগৎ কি করে সে আল্লাহর প্রেমিক হবে কি করে সে চিরদিন হেসে হেসে আমলিন দিন কায়েমের কাজে যুক্ত রবে যার কাছে প্রিয় বেশি জীবন জগৎ লালসার কাছে যার লেখা দাস খত ইছের কাছে যার বন্দি দশা অন্তর জুড়ে তার শুধু সংশয় হুক না সে যত বড় প্রথিত যশা লালসার কাছে যার লেখা দাস পিছের কাছে যার বন্দি দশা অন্তর জুড়ে তার শুধু সংশয় হোক না সে যত বড় প্রথিত যশা তবু তার চারিধার মিথ্যার আধিয়ার তবু তার চারিধার মিথারাধিয়ার আধিয়ার হতভাগা তার মতো কে আর ভবে যার কাছে প্রিয় বেশি জীবন জগৎ কি করে সে আল্লাহর প্রেমিক হবে কি করে সে চিরদিন হেসে হেসে আমলিন দিন কায়েমের কাজে যুক্ত রবে যার কাছে প্রিয় বেশি জীবন জগত বুধির বোঝে না কোনো কথা যে শব্দের সুর ধ্বনি জীবনে অন্ধ কখনো আলো দেখে না দেখে না সে সামনেও পিছনে বুধির বোঝে না কোনো কথা যে শব্দের সুর ধ্বনি জীবনে অন্ধ কখনো আলো দেখে না দেখে না সামনে পিছনে আলে আরে আলো যার ভাবাই স্বভাব কি করে সে বল দেখি চিনবে আলো বিবেকে রাখাতে যে জাগে না আদো কি করে সে আপনার বুঝবে ভালো আলে আরে আলো যার ভাবাই স্বভাব কি করে সে বল দেখি চিনবে আলো বিবেকের আঘাতে যে জাগে না আদো কি করে সে আপনার বুঝবে ভালো কি করে সে সতের সতের পক্ষের কি করে সে সতের সতের পক্ষের সবচেয়ে উজ্জ্বল কথা বলবে যার কাছে প্রিয় বেশি জীবন জগৎ কি করে সে আল্লাহর প্রেমিক হবে কি করে সে চিরদিন হেসে হেসে আমলিন দিন কায়েমের কাজে যুক্ত রবে যার কাছে প্রিয় বেশি জীবন জগৎ কি করে সে আল্লাহর প্রেমিক হবে কি করে সে চিরদিন হেসে হেসে আমলিন দিন কায়েমের কাজে যুক্ত রবে